এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম মানুষের মন গড়া মতো বাদে শান্তির পতাকা যে হলো খান খান শান্তির পতাকা যে হলো খালি খান এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের বাঁচার জন্যে ওই তুলেছে আওয়াজ একই স্লোগান এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম দুর্বিষহ হায় জীবন সবার চারিদিকে শুধু আজ হাহাকার তাই বড় প্রয়োজন সৎ শাসকার সোনার মানুষ ওই রাসুলে খোদার দুর্বিষহ হায় জীবন সবার চারিদিকে শুধু আজ হাতা তাই বড় প্রয়োজন সব শাসকা সোনার মানুষ ওই রাসুলে খোদা আল কোরআনের পথে গড়তে হবে শোষণ মুক্ত সুখী সমাজ শোষণ মুক্ত সুখী সমাজ থাকবে না যে থায়ার কোনো অনিয়ম কায়েমি করবো সেই খোদারি রাজ তাই গাই মোরা জিহাদের গান এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করে সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করে সংগ্রাম মানুষের মন গড়া মতো বাদে শান্তির পতাকা যে হল খান খান শান্তির পতাকা যে হল খান খান এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম